জাহানের রব সারা জাহানের তিনি লালন পালনকারী কিন্তু তৌহিদুল অলুহিয়া তাকে বলা হয় যে সমস্ত এবাদতের তিনিই একমাত্র সত্য অধিকারী সমস্ত উপাসনা এবাদতের সত্য অধিকারীকে একমাত্র আল্লাহ তালা এটাকে বলা হয় তহিদ আল উলুহিয়া অর্থাৎ আল্লাহ তালা সমস্ত এবাদত উপাসনার প্রকৃত হকদার কেন যে আল্লাহ তালা বলেছেন আমা খালাক্তুল জিন্নাওয়াল আমি মানুষকে এবং জিনকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে কোন প্রকারের এবাদতে আল্লাহকে বাদ দিয়ে কোনো বস্তুকে আল্লাহ অংশীদার বানাবো না এবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে রুকু সিদ্ধা করা কোনো কোনো ভাই বলে থাকেন যে সিজদা তো আল্লাহর জন্য ওই সময়তে বলা হবে যখন আমি সিজদাতে পড়ে বলবো সুবহান রব্বিল আলা কিন্তু আমি পীর সাহেবকে সিজদার সময় তো সুবহান রব্বিল আলা বলি না এটা তার সম্মানার্থে সিজদা করি পীর বাবাকে এই কথাটি ঠিক নয় গ্রহণযোগ্য নয় কেন যে আল্লাহ তালা বলেছেন তোমরা সূর্য চন্দ্রকে চিন্তা করবে না মুশ্রিকরা তো বলতো না সূর্যকে সুহানা রব্বিল আলা তবু এখানে সিদ্ধা নাম রাখা হয়েছে সুতরাং আপনি সুহানা রব্বিল আলা বলেন আর না বলেন পীর বাবাকে সেজদা করা চলবে না আল্লাহকে বাদ দিয়ে কোনো বস্তুকে সেজদা করা চলবে না সুতরাং আপনি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে সিদ্ধা করব না কোনো কোনো ব্যক্তি বলে থাকেন যে নামাজ যখন পড়ছে জামাতের সহিত তো পেছনের কাতার আগে কাতারকে তো সেদ্ধা করছে তো এটা শির হলো না এর উত্তর হলো এ যে এই পিছনের কাতারের লোক আগে কাতারের লোককে সেদ্ধা করে না সেজদা করছে আল্লাহর জন্যই এবং আল্লাহকেই কিন্তু এইভাবে নামাজ পড়ার পদ্ধতি এসেছে প্রকৃত ইসলামের বিধানে যে নামাজ জামাতে পড়া হচ্ছে এটাই বিধান আর আল্লাহ তালাকে সেজদা করতে হবে আল্লাহ তালাকে সেজদা করতে হবে এইভাবে নামাজে যে নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে সুতরাং পিছন কাতারের লোক যে আগে কাতারের লোককে সেজদা করছে এই ধারণা পোষণ করা একটি বাতিল ধারণা এটা হচ্ছে একটি শয়তানের প্রভাব বা শয়তানের কুমন্ত্রণা এই কুমন্ত্রণার দ্বারা মানুষকে পদভ্রষ্ট করবে তার জন্য এই সমস্ত কুমন্ত্রণা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সুতরাং আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহকেই চিন্তা করব অনুরূপভাবে অন্তরের ভয় ভীতি আপনি পীর বাবাকে বা আর কাউকে ভয় করবেন না যে পীরের কাছে না গেলে আপনি জান্নাত পাবেন না এই ভয় পাবেন না আপনি পীরের কাছে না গেলে আপনি আরোগ্য লাভ করতে পারবেন না এই ভাই আপনি করবেন না আল্লাহ তালা আপনাকে আরোগ্য দান করবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জীবন দান করবেন যদি আপনি আল্লাহ তালার প্রকৃত ধর্ম ইসলামের অনুগামী আপনি হতে পারেন কিন্তু কেউ যদি সেরেকি কাজে যায় কুফুরিতে যায় অন্যায় যায় তাহলে আল্লাহ তাকে রাস্তায় বাধা দিলেন না মা আল্লাহ বলেছেন যে মানুষ যেদিকে যেতে চাইবে সেদিকেই যেতে দেব কেন যে আল্লাহ তালা বলপূর্বক বা জোর করে কাউকে মুসলমান বানাবেন না জোর করে কাউকে কাফেরও বানাবেন না আর জোর করে কাউকে পাপের দিকে নিয়ে যাবেন না জোর করে কাউকে সিরকের দিকেও নিয়ে যাবেন না জোর করে কাউকে শিরকের দিকেও নিয়ে যাবেন না আল্লাহ তালা সুতরাং আপনাকে আল্লাহ তালা জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন আর শরীয়তের বিধান দিয়েছেন পবিত্র কোরআন আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি এবং নির্ভরযোগ্য হাদিস আমাদের সামনে আছে সুতরাং যে এবাদতের দলিল প্রমাণ নেই পবিত্র কোরআনে এবং নির্ভরযোগ্য হাদিসে সেই এবাদত বর্জন করবেন সুতরাং পীর বাবাকে সিদ্ধা করা বিধিবিধান নেই আমাদের প্রকৃত ইসলাম ধর্মে সুতরাং সেটা বর্জনীয় সেখানে আপনি আমি কোনো সময় যাব না আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে তহিদুল রুবিয়া এবং তহিদুল অলুহিয়া সঠিক পন্থায় অন্তরে সাব্যস্ত করার তৌফিক দান করেন এটাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে সমস্ত প্রকারের সেরেকি কাজ এবং কুফুরি কাজ বর্জন করার তৌফিক দান করেন কোন সময় আপনাদের সামনে তহিদুল আসমা ও সিফাতকে সামনে রেখে কথা বলবো আজকে শুধু আপনাদের সামনে এখানে তহিদুল তহিদুল উলুহিয়াকে কেন্দ্র করে বা লক্ষ্য করে কথা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত